ইমরান ইবনু হুসাইন রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন বানু তামিমের একদল লোক নবী সাল্লাহ সাল্লামের নিকট এলো তখন তিনি তাদের বললেন হে তামিম সম্প্রদায় সুসংবাদ গ্রহণ করো তখন তারা বলল আপনি তো সুসংবাদ জানিয়েছেন এবার আমাদের দান করুন এতে তার মুখমণ্ডল বিবর্ণ হয়ে গেল এমন সময় তার কাছে ইয়ামানের লোকজন এলো তখন তিনি বললেন হে ইয়ামানবাসী তোমরা সুসংবাদ গ্রহণ করো কেননা তামিম সম্প্রদায়ের লোকেরা তা গ্রহণ করেনি তারা বলল আমরা গ্রহণ করলাম তখন নাবি সাল্লাহ আলাইসাল্লাম সৃষ্টির সূচনা এবং আরও সম্পর্কে বর্ণনা করেন এর মধ্যে জনৈক ব্যক্তি এসে বলল হে ইমরান তোমার উটনিটি পালিয়ে গেছে হায় আমি যদি উঠে চলে না যেতাম হাদিসের বর্ণনাকারী ইমরান রদিল্লাহ তাল্লাহ্ন বলেছেন আমি উঠে চলে যেতে বাধ্য না হলে নাবি সাল্লাহ সাল্লামের আরও কথা শোনার সৌভাগ্য লাভ করতাম